পাঁচ বাক্যের মধ্যে হলে ভালো হয় এখানে আপনি প্রশ্ন করবেন কোনো বক্তৃতা দেবেন না বা বিতর্ক করার চেষ্টা করবেন না খেয়াল রাখবেন তিন নম্বর আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করবেন দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনি লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন সেখানে অপেক্ষা করবেন আর সুযোগ পেলে প্রশ্ন করবেন হ্যাঁ বোন এই প্রশ্নটা করেছে একজন ছাত্রী অপর্ণা ও দর্শকদের মাঝেই আছে ওর প্রশ্ন হল শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে বোন আপনি প্রশ্ন করলেন যে শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের নবী বলেছেন এটা অনেকটা সাপ্তাহিক ঈদের মতো সাপ্তাহিক ঈদের দিন খ্রিস্টানদের যেমন আছে প্রতি রবিবার ইহুদিদের হচ্ছে শনিবার মুসলিমদেরটা একটু আলাদা হওয়া উচিত সেজন্য নবী বেছে নিয়েছেন শুক্রবার আর অনেক সহি হাদিসে শুক্রবারের গুরুত্বের কথা বলা হয়েছে একটা হাদিসে বলা হয়েছে নুহ নবীর নৌকা সেই প্লাবন শেষ হলে মাটির উপর নেমে এসেছিল সেটা শুক্রবারে এরকম বেশ কিছু তবে ইসলাম ধর্মের দিক থেকে এটা সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমরা জামাতে নামাজ আদায় করি আর এই জামাতে নামাজ খুবই গুরুত্বপূর্ণ সাধারণত আমরা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তবে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি সেখানে অনেক মানুষ হয় এটা সাপ্তাহিক ঈদের মতো সেই জামাতে নামাজ পড়া হচ্ছে বাধ্যতামূলক আর সেই জুমার নামাজের সময় যেরকম আজকে দুপুরেও পড়েছি সেখানে ইমাম সাহেব খুতবা দেন তিনি বক্তৃতা দেন নির্দেশনা দেন সাপ্তাহিক নির্দেশনা মুসলিমদের উদ্দেশ্যে যে কি করা উচিত হয়তো কথা বলবেন স্থানীয় বিষয় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন আর দিন প্রচার করবেন তাহলে শুক্রবার হচ্ছে এক ধরনের সাপ্তাহিক ঈদ আর মুসলিমদের জন্য সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই গুড ইভিনিং স্যার আমার নাম রোহিত রায়না আমি হিন্দু ছিলাম আর কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এখন আমি আসলে মুসলিম মেয়েকে ভালোবাসি তবে সেটাই প্রধান কারণ না আসল কারণটা হলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি একেবারে অন্তর থেকে আপনাকে খোলা মনেই বলি আমি আরবি ভাষা জানি না উর্দু ভাষাটাও আমি খুব সামান্য জানি এছাড়া সংস্কৃত ভাষাও জানি না আমি আমার ব্যাকগ্রাউন্ড হিন্দু এখন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই কারণ শুধু এটা নয় যে একজন মুসলিম মেয়েকে বিয়ে করতে যাচ্ছি আর বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এত ঝগড়া বিবাদ দেখি কেন এগুলো মানুষের বানানো আল্লাহ এই বিবাদ সৃষ্টি করেননি আর আল্লাহ এরকম নির্দেশ দিচ্ছেন না যে মানুষকে এগুলো করতে হবে একজন অমুসলিম কোনো মুসলিম মেয়েকে বিয়ে করলো অথবা হিন্দু কেউ একজন মুসলিমকে বিয়ে করলো এখন এত ঝগড়া বিবাদ কেন আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে সেই মুসলিম মেয়ের পরিবারেও কোনো সমস্যা নেই তাহলে আমাদের মধ্যে এই ঝগড়া বিপদগুলো কেন থাকবে একটু ব্যাখ্যা করে বলেন ভাই আপনি প্রশ্ন করলেন আর আলহামদুলিল্লাহ আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একজন মুসলিম মেয়েকে ভালোবাসেন তবে সেটা প্রধান কারণ না অন্তর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আরো বললেন আরবি ভাষা জানেন না সংস্কৃতও জানেন না ভাই এটা বাধ্যতামূলক না যে বেহেস্তে যেতে আপনাকে আরবি জানতেই হবে বাধ্যতামূলক না তবে এখন আমি ইংরেজির মাধ্যমে আরবি শিখছি ভাই আমি আগেও বলেছি যে বেহেস্তে যাওয়ার জন্য আপনার আরবি ভাষা জানাটা বাধ্যতামূলক না বলেছি আরবি জানলে কোরআন সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন যদি আরবি না জানেন কোরআনের অনুবাদ সেই ভাষায় পড়েন যেটা সবচেয়ে ভালো জানেন ইংরেজি ভালো জানলে ইংরেজিতে কোরআনের অনুবাদ পড়েন বাংলা ভালো জানলে বাংলা ভাষায় কোরআনের অনুবাদ পড়েন আপনাকে জানতে হবে নামাজের সময় মিনিমাম যে সুরাগুলো দরকার হয় নামাজ ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজের যেটুকু দরকার অন্তত সেগুলো মনে রাখবেন আপনি কারণ যখন নামাজের মাধ্যমে আল্লাহ তালার ইবাদত করবেন তখন আপনি বলবেন অরিজিনাল ভাষায় অনুবাদ করে বললে ভুল হতে পারে এটুকু বাদে ভাষা জানা বাধ্যতামূলক না তবে কোরআনের অনুবাদ সেই ভাষায় পড়েন যেটা আপনি সবচেয়ে ভালো বোঝেন এবার আপনার প্রশ্নে আমি আসি যে এত ঝগড়া বিবাদ কেন আপনি ইসলাম গ্রহণ করেছেন ঝগড়া বিবাদ কোথায় যদি মুসলিমদের কথা বলেন সেখানে তো কোনো ঝগড়া বিবাদ নেই না মুসলিমদের বিবাদ সম্পর্কে কিছু বলছি না আমি বলছি হিন্দুদের বিবাদ সম্পর্কে হিন্দুদের বিবাদ আমি এ কথা কেন বলছি কারণ কোরআন বলছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো একুশ বলা হয়েছে তোমরা কোন মুসরিককে কখনো বিয়ে করো না ইমান না আনা পর্যন্ত একজন মুমিন পুরুষ যদি সে কৃতদাস হয় একজন দাস হলেও সে কোন মুসরিক পুরুষের চেয়ে উত্তম যদিও সেই মুসরিক তোমাকে মুগ্ধ করে আর মুসরিক মহিলাদের ক্ষেত্রে একই রকম পুরুষদের জন্য এটার কারণ হচ্ছে ধরেন আপনার একটা গাড়ি আছে তা দুটো চাকা দিলেন সাইকেলের আর দুটো দিলেন ট্রাকের গাড়ি তাহলে চলবে কিভাবে সবগুলো চাকা হতে হবে একই রকম আর একজন ভালো আর ধার্মিক মহিলা চাইবে তার স্বামীও যেন বেহেস্তে যায় যেন জান্নাতে যেতে পারে সেই মহিলা যদি বেহেস্তে যাওয়ার পথ খুঁজে পায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জনের মাধ্যমে তাহলে আপনাকেও সেজন্য অনুরোধ করতে পারে সেজন্যই হয়তো ইসলাম গ্রহণ করেছেন আর হিন্দুদের ব্যাপারে যদি আমাকে বলতে হয় আমার ভিডিও ক্যাসেট দেখাতে পারেন similarities between Islam and Hinduism আমি তাদের বলবো মানুষ এটাকে বলে ইন্টারফেথ আমি তাদের বলবো অন্তত এটা মানেন আমি অমুসলিমদের বলি এই ইন্টারফেথ ডায়ালগে আমার কোনো ভরসা নেই যে ইসলাম ধর্ম যা বলে সেই কথা বলে হিন্দুইজম আর খ্রিস্টান ধর্ম এই সবগুলো একই এর সাথে আমি একমত না বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে আমি জানি পার্থক্য আছে আমি তাদের বলি অন্তত এটা মানেন একটা কিতাব একেবারে একশো পার্সেন্ট ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলবে আমার আপত্তি নেই এটা মানতে যে বাইবেল একশো পার্সেন্ট ঈশ্বরের বাণী হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে আমার কোনো আপত্তি নেই আর মুসলিমরা বলবে আমার এটা মানতে কোনো আপত্তি নেই যে কোরআন আল্লাহর বাণী আমি তাদের বলি যে ব্যাপারগুলো কমন এই ধর্মগ্রন্থগুলোতে আসে নাকি সেগুলো আমরা মেনে চলি যেগুলো আলাদা যেগুলোতে পার্থক্য আছে সেগুলো পরে আলোচনা করব। যে ব্যাপারগুলো কমন একেবারে সেগুলো একশো মেনে চলি আর ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন সবগুলো ধর্মগ্রন্থই বলছে সর্বশক্ত ঈশ্বর কোনো প্রতিমূর্তি নেই তার কোনো প্রতিমা নেই কোনো মূর্তি নেই আসেন আমরা সবাই মেনে নেই যে এক আল্লাহর ইবাদত করব যার কোনো প্রতিমূর্তি নেই যার কোনো প্রতিমা নেই সবগুলো ধর্মগ্রন্থই হোক সেটা বেদ অথবা হোক বাইবেল অথবা কোরআন সবাই বলছে যে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এমনকি আপনি বাইবেলেও দেখবেন সেখানে যীশু খ্রিস্টাম বলেছেন এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ খ্রিস্ট নিজের মুখে বলেছেন তোমাদেরকে অনেক কিছু বলার আছে কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তিনি নিজ থেকে কিছু বলবেন না যা শুনবেন সে কথা বলবেন তোমাদের ভবিষ্যতের কথা বলবেন তাহলে এখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলতে চাই কিন্তু সেগুলো এখন বুঝতে পারবে না যখন সত্যের আত্মা তোমাদের মাঝে আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন এখানে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে বলছে পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের পবিত্র গ্রন্থ হিন্দুইজম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম ইসলাম সব গ্রন্থই বলছে সৃষ্টিকর্তা একজন শুধু তার ইবাদত করব আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তাহলে সব অনুসারীরা যদি তাদের ধর্মগ্রন্থ পড়েন ইনশাল্লাহ এই বিরোধ থাকবে না সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করতে পারবে আশা করি উত্তরটা পেয়েছেন কোনো অমুসলিম ভাই কি প্রশ্ন করবেন কোনো বোন আসসালামু আলাইকুম এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন ওনার প্রশ্নটা হলো যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে বেশ কিছু অনুচ্ছেদ আছে যেখানে এক ঈশ্বরের কথা বলা হয়েছে আবার কিছু অনুচ্ছেদে পুরোপুরি উল্টো কথা এখন প্রশ্ন হলো যে সেই অনুচ্ছেদগুলোর ব্যাপারে আপনি কি বলবেন যেগুলো বহু ঈশ্বরের কথা বলছে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থে কিছু অনুচ্ছেদ এক ঈশ্বরের কথা বলছে সেগুলো আমিও বলেছি তবে আরো কিছু অনুচ্ছেদ পুরো উল্টো কথা বলছে অনেক ঈশ্বরের কথা বলছে সেগুলোর উদ্ধৃতি দিনই কেন কথা আগেও বলেছি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র যে গ্রন্থটা সেটা হচ্ছে বেদ আর বেদ মূলত এক ঈশ্বরের কথা বলছে আরও কিছু ধর্মগ্রন্থ আছে হিন্দুইজমে যেগুলোর অবস্থান কিছুটা নিচে সেখানে প্যান্থাইজমের কথা বলা হয়েছে বহিশ্বরের কথা বলা হয়েছে তবে এখানে যুক্তিটা হচ্ছে পরস্পর বিরোধী কিছু থাকলে মেনে চলবো যেটা উপরে আর আগে ওই কথা বলেছি আমাদের মধ্যেকার পার্থক্যগুলো নিয়ে পরে আলোচনা করব আমরা এখন সেখানে যদি বহু ঈশ্বর নিয়ে অনুচ্ছেদ থাকে কোরআনে তো কোনো বহু ঈশ্বর নিয়ে আয়াত নেই তাহলে এটা কমন না আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো কমন আর ঈশ্বরের কথা পরস্পর বিরোধী হয় কিভাবে সৃষ্টিকর্তা কিভাবে এক জায়গায় বলেন ঈশ্বর একজন অন্য জায়গায় বলেন ঈশ্বর অনেকজন তার মানে কথাটা পরস্পর বিরোধী আর পরস্পর বিরোধী হলে সেটা ঈশ্বরের বাণী নয় তাহলে একজন হিন্দু ঠিক করবে এমন ধর্মগ্রন্থ কিভাবে মানবে যার কথা পরস্পর বিরোধী হয় কোরআন বলছে সুরা নিসা অধ্যায় চার আয়াত নম্বর বিরাশি আফালা ইয়াতাদাব্বারুন কোরআন ওয়ালাউ কানা মিন লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না এটা আল্লাহ ব্যতীত অন্য কারণে থেকে আসলে তাতে অনেক অসঙ্গতি থাকতো সেখানে অনেক ভুল থাকতো তাহলে ঈশ্বরের বাণীতে অসঙ্গতি থাকবে কেন যদি ধর্মগ্রন্থে কোনো অসঙ্গতি থাকে বাতিল করে দেব আমরা খুব সহজ আর যদি মেনে চলেন আমার ফর্মুলাটা আমি শুধু সেগুলোই নিচ্ছি যেগুলো কমন আমি হিন্দুইজম ও ইসলামের পার্থক্য নিয়ে আরো অনেক লম্বা লেকচার দিয়ে যেতে পারি তবে আজকে পার্থক্য নিয়ে কথা বলতে আসিনি এসেছি সাদৃশ্য নিয়ে কথা বলতে কারণ আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন কিভাবে অন্য মানুষকে বোঝাতে হবে সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত চৌষট্টি বলা হয়েছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি পার্থক্য নিয়ে পরে আলোচনা করব আজকে আমরা সাদৃশ্যগুলো দেখব আসলে অন্তত পক্ষে সেটা মেনে চলি যেটা কমন আমি সেই অনুচ্ছেদগুলো বেছে নিয়েছি যেগুলো কোরআনের সাথে কমন পরস্পর বিরোধী যদি কিছু থাকে সেটা বাদ দিয়ে দেই আর আমি সেটাকে ঈশ্বরের বাণী বলে মনে করি না তবে যেহেতু হিন্দুরা এটাকে ঈশ্বরের বাণী বলে মনে করে তাই ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন Peace TV Bangla Dialogue.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 ছাগল মহিষ গরু বিভিন্ন পশু আর ইসলাম ধর্ম অনুযায়ী ইনসানিয়াত আর মানবতা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষ দয়া দেখাবে বিভিন্ন পশু পাখির প্রতি আর মানুষের প্রতি সবার প্রতি তারা দয়া দেখাবে মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল গরু বা মহিষ বকরি ঈদে কেন এগুলো জবাই করে মুসলিমরা যে কাজটা করে সেটা কি মানবতার পক্ষে আছে মানে মানবতা বা ইনসানিয়াত ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে আমরা বকরিদে কেন গরু ছাগল কোরবানি দেই বকরিদ না হলে কি কোরবানি দিতে পারবো যে কোনো পশুর কথা বলতে পারো প্রশ্নটা হচ্ছে ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো তারা কোরবানি দেয় পশু হত্যা করে আপনাকে আমি প্রশ্ন করছি বকরিদ বাদে অন্য সময় কোরবানি দিলাম এটার কি অনুমতি আছে না না এরকম তাহলে প্রশ্নটা এরকম কেন তার ডাইরেক্ট প্রশ্ন করেন আমরা নন ভেজ খাই কেন ঠিক আপনার প্রশ্নটা বুঝতে পারছি আপনি তো জানতে চাচ্ছেন আমরা ননভেজ খাবার খাই কেন মাংস খাই কেন আমার প্রশ্নটা হলো বকরিদের সময় নিয়ে আর অন্যান্য সময় আচ্ছা ঠিক আছে দুটোর উত্তর দিচ্ছি বকরিদে যেটা হয় আল্লাহ পবিত্র করে বলছেন সুরাহাজ অধ্যায় নম্বর বাইশ আল্লাহ আল্লাহর কাছে মাংস বা রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া অন্য ধর্মে এরকম না অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে সেটা খায় কে ঈশ্বর খান ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি কমপক্ষে তিন ভাগের এক ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে এক তৃতীয়াংশ দেব আত্মীয় আর বন্ধুদের বাকিটা নিজের জন্য রাখব নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি মানুষ জাতির উপকার করছি আমরা তাদের জন্য খাবার দিচ্ছি এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে এটা কি ভালো না খারাপ ভালো মানুষের জন্য এটা ভালো না খারাপ ভালো তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে মানুষের জন্য ভালো কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে ননভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খেতে তাহলে আমরা সেটা খাবো না কেন আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরামাইদা অধ্যায় নম্বর পাঁচ আট নম্বর এক সেই চতুষ্পদ প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে আল্লাহ বলেছেন সুরানাহাল অধ্যায় ষোলো আয়াত নম্বর পাঁচ তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো এই কথাটা আবারও আছে সুরা মুমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর একুশ যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন তাহলে ননভেজ খাবো না কেন এবার লজিক্যাল কারণে আসি এখনকার বিজ্ঞান বলছে যে ননভেজ খাবারে মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে আমাদের মানুষের শরীরে তেইশ রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয় এগুলোর মধ্যে আটটা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না এগুলো পাই আমরা খাবার থেকে এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই আটটার সবগুলোই পাবেন শুধুমাত্র মাংস জাতীয় বা ননভেজ খাবারেই এই আটটা অ্যামিনো অ্যাসিডই পাবেন এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন তৃণভোজী প্রাণীদের গরু ছাগল ভেড়া তাদের দাঁতগুলো সমান তারা শুধু ভেজ খাবার খায় মাংস খেতে পারে না এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের বাঘ সিংহ চিতাবাঘ তাদের মুখের দাঁতগুলো সোচালো যাতে মাংস খেতে পারে এজন্য তাদের দাঁতগুলো থাকে সোচালো তারা শুধু মাংসই খায় ভেজ খাবার তারা খেতে পারে না যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন আমাদের সোচালো দাঁত আছে আবার সমান দাঁতও আছে আমরা সব ধরনের খাবারই খেতে পারি যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো তাহলে আমাদেরকে সুচালো দাঁত দিলেন কেন নন ভেজ খাওয়ার জন্য এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র গরু ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে ননভেজ হজম করতে পারে না আর মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র বাঘ চিতাবাঘ সিংহ শুধু মাংস হজম করতে পারে ভেজ হজম করতে পারে না আবার মানুষের যে পরিপাকতন্ত্র সেখানে আছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র ভেজ খাবার হজম করতে পারে নন ভেজ হজম করতে পারে যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো তাহলে দুটোই হজমের পরিপাকতন্ত্র দিলেন কেন এছাড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না এটা ভুল ধারণা যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় পাঁচ অনুচ্ছেদ একত্রিশ যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য সেই ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ চল্লিশ যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয় হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরও অনুচ্ছেদ আছে বেদেও আছে যে মুনি আর ঋষিগণ ননভেজ খাবার খেত তারা গরুর মাংস খেত মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর অষ্টআশি পাণ্ডবদের গল্পটা তো জানেন পঞ্চপাণ্ডব পাঁচ ভাই সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব পূজার সময় যাতে আমাদের পূর্বপুরুষের সন্তুষ্ট হবেন ভীষ্ম উত্তরে বললেন যদি তুমি লতাপাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন এক মাস মাছ উৎসর্গ করলে দুই মাস যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস যদি ছাগল দাও তাহলে পাঁচ মাস শুকুরের মাংস দিলে তখন ছয় মাস যদি পাখির মাংস দাও তাহলে সাত মাস হরিণের মাংস দিলে আট মাস এভাবে তিনি বলে গেলেন মহিষের মাংস দিলে এগারো মাস যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও এ কথা কে বলেছেন ভীষ্ম যুধিষ্ঠিরকে পুরো তালিকা দেওয়া আছে শাকসবজি মাছ খরগোশ ছাগল সবকিছু আছে মহিষ গরু তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ননভেজ খাওয়ার অনুমতি আছে হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি যেমন অহিংসা এখন হিন্দুরাও এটা পালন করে আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে আমি সেটার পক্ষে আছি এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ কারণ এটা হচ্ছে জীবন জীব হত্যা করা নিষিদ্ধ এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন তখন যুক্তি বদলায় ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে তবে ব্যথা অনুভব করতে পারে না তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ আচ্ছা তর্কের খাতিরে মানলাম কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক বিশ সাইকেল পার সেকেন্ড থেকে বিশ হাজার সাইকেল পার সেকেন্ড এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে কিন্তু সেটা মানুষ শুনতে পায় না আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে তখন হয়তো বলবেন আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে তবে এদের দুটো বা তিনটা ইন্দ্রিয় কম আছে তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় পাঁচটা আচ্ছা তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা দুটো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে আপনাদের একটা প্রশ্ন করি যে ধরেন আপনার ভাই আল্লাহ না করুন ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেলল তখন কি জজের কাছে গিয়ে বলবেন মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা এভাবে বলবেন আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন আমার ভাই ছিল মাসুম সে শুনতো না বলতে পারতো না তাই ইসলাম ধর্মে এমন না যে দুটো ইন্দ্রিয় কম বা দুটো বেশি আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো আটষট্টি তোমরা বৈধ আর পবিত্র খাদ্যবস্তু থেকে আহার করো যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন আর এছাড়াও যদি অমুসলিমরা তারা ননভেজ খাবার খেতে না চায় আমার কোনো সমস্যা নেই আপত্তিও নেই শুধুমাত্র যখন বলছেন এটা পাপ মানবতার বিরুদ্ধে তখন আমি উত্তর দিচ্ছি এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো যদি সব অমুসলিম নন ভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে তাই ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا أعماقنا الإيمان كم من فؤاد كالحجارة قسوة فإذا وعى القرآن ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I B O B G B double two IBAN GB five two L Y D three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করবো আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো দিনই দায়ী দায়িত্ব কি আছে এগুলো পালন করবে যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়